ইবনু আব্বাস রদিয়াল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন যখন আব্দুল কায়েস গোত্রের এক প্রতিনিধি দল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর দরবারে হাজির হয়ে আরজ করল হে আল্লাহ রসুল এ গোত্রটি রাবিয়া বংশের আমাদের এবং আপনার মধ্যে মৌজার গোত্রের কাফিররা বাধা সৃষ্টি করে রেখেছে আমরা সম্মানিত চার মাস ছাড়া অন্য সময় আপনার নিকট হাজির হতে পারি না খুবই ভালো হতো যদি আপনি আমাদেরকে এমন কিছু আদেশ দিয়ে দিতেন যা আপনার নিকট হতে গ্রহণ করে আমাদের পিছনে অবস্থিত লোকদের পৌঁছে দিতাম নবী সাল্লাহ সাল্লাম বললেন আমি তোমাদেরকে চারটি কাজের আদেশ দিচ্ছি এবং চারটি কাজের নিষেধাজ্ঞা প্রদান করছি এক আল্লাহর প্রতি ইমান আনা এবং এই সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া অন্য কোনো প্রকৃত ইলাহ নেই দুই সালাদ কায়েম করা তিন জাকাত আদায় করা চার গণিমতের যে মাল তোমরা লাভ করো তার পঞ্চমাংশ আল্লাহর জন্য বায়তুল মালের দান করা আর আমি তোমাদেরকে দুব্বা অর্থাৎ কদুপাত্র হান্তম সবুজ রঙের ঘোড়া নাকির অর্থাৎ খেজুর বৃক্ষের মূল খোদাই করে তৈরি পাত্র মজাফফাত অর্থাৎ আলকাত্রা লাগানো মাটির পাত্র এই চারটি পাত্রের ব্যবহার নিষেধ করছি